আলমিন রমাদান মাসে এবাদত হিসাবে আল্লাপাক নির্দিষ্ট করে দিয়েছেন আল্লাপাক যখন নিষেধ করেছেন খাওয়ার জন্য তখন না খাওয়াটাই এবাদত কিন্তু যখনই আল্লাহ রব্বুল্লা আলমিন খাওয়ার জন্য নির্দেশ দিচ্ছেন তখন খাওয়াটাই এবাদত এজন্য ইফতার একটি গুরুত্বপূর্ণ এবাদত ইফতারের সময়টি একটি দোয়া কবলের গুরুত্বপূর্ণ সময় এবং এই মাসে আমরা এই গুরুত্বপূর্ণ এবাদতের ফজিলটটি অত্যন্ত সুন্দরভাবে আমরা লাভ করতে পারি অর্থাৎ আমি নিজে একটি সিয়াম পালন করার পাশাপাশি দৈনিক আমি আরও একশোটি সিয়ামের বা দুইশটি সিয়ামের পাঁচশোটি সিয়ামের ফজিলত আমি লাভ করতে পারি যদি আমি নিজে রোজা রাখার পাশাপাশি সিয়াম পালন করার পাশাপাশি আমি যদি দৈনিক একশো জন মুসলিম ভাই বোনকে যদি রোজাদারকে যদি ইফতার করাই তাহলে ওই একশো জনের সিয়ামের সওয়াব একশো জনের সিয়ামের ফজিলত আমি নিজে লাভ করতে পারি অর্থাৎ নিজে রোজা রাখলাম সিয়াম পালন করলাম একটি পাশাপাশি পঞ্চাশ জন একশো জন ভাই বোনকে রোজাদারকে ইফতার করানোর জন্য আরও একশোটি সিয়ামের ফজিলত আমার অ্যাকাউন্টে আমার হিসাবে যোগ হয়ে গেল আল্লাহ রসুল সাল্লা সাল্লাম হাদিসে সাত করেন মান ফারা স ইমান কান আলাহু মিসলা আজরিহি গাইরা আইন কুসামিন আজরি স ইমে সাইয়ুন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেন যে তোমরা কোনো রোজাদারকে সিয়াম পালনকারীকে যদি ইফতার করাও আল্লাহ পাক তোমাকে ওই সিয়াম পালনকারীর স্বভাব থেকে কোনো স্বভাব না কমিয়ে পরিপূর্ণ একটি সিয়ামের ফজিলত আল্লাহ পাক তোমাকে দান করবেন সুহান আল্লাহ তাহলে আমরা সহজেই দেখি যে কেউ হয়তো যিনি ইফতার করবেন তিনি হয়তো চিন্তা করতে পারেন যে আমি আরেকজনের ইফতার করলে আমার সিয়ামের ফজিলতটা আরেকজন পেয়ে যাবে তা আমি তো কিছু পাবো না এই জন্য নবী সাল্লাহ ইসলাম ওই কথাটিও স্পষ্ট করে দিলেন যে তোমার সিয়ামের ফজিলত থেকে কমতি করা হবে না অতিরিক্ত আল্লাহ রব্বুল আলমিন ওই ভাইকে যিনি ইফতার করাইলেন তাকে আল্লাপাক আরেকটি সিয়ামের অতিরিক্ত সবাব আরেকটি রোজার সবাব দান করল তাহলে এই রমাদানে আমরা ফজিলত বাড়ানোর জন্য সবাব বাড়ানোর জন্য আল্লাপাক কত সুযোগ এই রমাদানে তৈরি করে দিলেন যে আমরা অনেকেরই সামর্থ্য আছে আমরা মিনিমাম পাঁচজন দর্শনকে প্রতিদিনে আমরা ইফতার করাইতে পারি এজন্য সম্মানিত দর্শক শ্রোতা আমরা রমাদানে নিজে একা একা ইফতার না করে আমরা প্রতিদিন আমরা আরও ভাই বোনদেরকে ইফতারে সামিল করি এবং বিশেষ করে দরিদ্র গরিব অসহায় মানুষ যারা সিয়াম পালন করেন তাদেরকে আমরা ইফতার করাই তাদেরকে আমরা সাহারির ব্যাপারে সাহায্য সহযোগিতা করি আমরা রমাদান মাসে তাদেরকে ফল ফলাদি বিভিন্ন খাবার আমরা দান করি এর মাধ্যমে মুসলিম উম্মার সৌহার্দ্য যেমন গড়ে উঠবে পাশাপাশি আল্লাপাক আমাদেরকে রমাদানের অসংখ্য ফজিলতার সবাব আল্লাপাক দান করবেন আল্লাপাক আমাদের সবাইকে এই ইফতার ইফতারের ফজিলত লাভ করার এবং রোজাদারদেরকে বেশি বেশি ইফতার করানোর আল্লাপাক তৌফিক দান করুন আমিন ইয়া রব্বাল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু